শ্রোতা বন্ধুরা শুনছিলেন আলোড়নের শিল্পীদের কণ্ঠে অডিও অ্যালবাম মদিনার পথে অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা সফিউল্লা লহরি ও নজরুল ইসলাম এতে কণ্ঠ দিয়েছেন H K M Anisur Rahman Habibullah Wahab Rakibul Islam Biniyamin ও ফজলে রব্বি গানের কথা ও সুর করেছেন Abdul Hannan UK London H K M Anisur Rahman H M Faizul Islam Habibullah Wahab Al Amin Jihadi Akram Hussain ও রাকিবুল ইসলাম কণ্ঠ সহযোগিতায় এইচ এম ফাইজুল ইসলাম ও আশরাফুল ইসলাম ব্যবস্থাপনায় জোবায়ের আহমদ সাকি আর উপস্থাপনায় ছিলাম আমি এইচ এম ফাইজুল ইসলাম অ্যালবামটির প্রযোজনা করেছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়ন পরিবেশনায় সুর গ্যালারি অডিও ভিডিও হাউজ একান্ন একান্ন পুরানা পল্টন ঢাকা কেমন হয়েছে আমাদের এবারের আয়োজন তা আমাদেরকে জানাতে লগ ইন করুন W W dot Facebook dot com slash A L O R O N S G Aloron S G এই ঠিকানায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফেজ